মায়ের কাছে কেঁদে কেঁদে বলব মরায়াজ জননী দাও পরিয়ে সাজ কেন মাগো মাদেরা সাথে পড়তে যাব মাগো মাদেরা সাথে পড়তে যাব মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াজ জননী দাও পরিয়ে সাজ মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব সকালে হলে বুকে তুলে নেব মোরা পাকরান পাগ জবানে করব মোরা আল্লাহ নবীর গুণগান সকাল হলে বুকে তুলে নেব মোরা পাকরান পাগ জবানে করব মোরা আল্লাহ নবীর গুণগান আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাপ যদি করে থাকে গো কিছু পাপ দরবারে তোমার একটি মোনাজাত দরবারে তোমার একটি মোনাজাত মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াজ জননী দাও পরিয়ে সাজ মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব কোরআনে হাদিস বন্ধ করো বলে জালিমি সরকার কেন বলে মাদ্রাসায় আর মসজিদেরই নাই কোনো দরকার কোরআনে হাদিস বন্ধ করো বলে জালিমি সরকার মাদ্রাসায় আর মসজিদেরই নাই কোনো দরকার জালিমদের এই কথা কভু মানা যাবে না জালিমদের এই কথা কভু মানা যাবে না কোরআন হাদিস ছাড়া দুনিয়া তো চলবে না এরা যতই করুক না মানা কোরআন গাথায়া মাদের সিনা মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায়াজ জননী দাও পরিয়ে সাজ মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব যারা বলে মসজিদি মাদিরাসাই বনে সন্ত্রাস স্কুল কলেজে পড়ে তারা হারিয়ে ফেলেছে হোস যারা বলে মসজিদি মাদিরাসাই বানে সন্ত্রাস স্কুল কলেজে পড়ে তারা হারিয়ে ফেলেছে হোস মসজিদি মাদিরাসাই কভু সন্ত্রাসী বানে না মসজিদি সাই কভু সন্ত্রাসী বানে না এ যে আদর্শ মানুষ বানানোর কারখানা ধুমকিতে একে রোখা যাবে না ধুমকিতে একে রোখা যাবে না মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলব মোরায়াজ জননী দাও পরিয়ে সাজ মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব ইসলামেরই শত্রু ছিল আদম থেকে ও ঈশা খোদার স্টিম রোলারে তারা সবাই গেল গো পিসা ইসলামেরই শত্রু ছিল আদম থেকে ও ঈশা খোদার স্টিম রোলার তারা সবাই গেল গো পিসা মোদের খোদার দিনকে যারা মিটিয়ে দিতে চাই মোদের খোদার দিনকে যারা মিটিয়ে দিতে চাই লড়ব তাদের মোকাবেলায় আই মুসলমানেরা সব শক্ত হাতে আই আই মুসলমানেরা সব শক্ত হাতে আয় যাই মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরায় জননী দাও পরিয়ে সাজ মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব মাগো মাদের সাথে পড়তে যাব